ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل শপথ চক্রশীল আকাশের এবং বিদারণশীল পৃথিবীর নিশ্চয় কোরআন সত্য মিথ্যার ফয়সালা এবং এটা উপহাস নয় إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا তারা ভীষণ চক্রান্ত করে আর আমিও কৌশল করি অতএব কাফিরদেরকে অবকাশ দিন তাদেরকে অবকাশ দিন কিছুদিনের জন্য